মসজিদে আজকে আমার খোতবার একটি এই সাধারণ শিরোনাম সুদ যদিও পুরোপুরি সুদের উপরেই থাকা যাবে না প্রাসঙ্গিক কথা রয়েছে আর সুদ এমন লম্বা বিষয় এমন জটিল বিষয় যে একটি বক্তব্যের মাধ্যমে তার সামান্য কিছু তুলে ধরা সম্ভবপর নয় আর ইমাম এবনে কাসির সুদের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সুদ এমন জটিল বিষয় যা অনেক বড় বড় আলেমই সেখানে সমস্যা করেছেন অমর রাজিয়াল্লাহ তাআলা স্বয়ং ভাষণ দিতে গিয়ে বলেছেন যে আল বাকারার সুদের আয়াত নবী সাল্লাহ সাল্লামের জীবনের শেষ দিকে অবতীর্ণ হয়েছে সুতরাং এর বিস্তারিত খুঁটিনাটি বিশ্লেষণ কমপ্লিট হয়নি অনেক কিছু মূল ভিত্তির উপর এই ভরসা করে আমাদের পথ দেখাতে হচ্ছে সুতরাং তোমরা সন্দেহমূলক কিছুতে ঢুকো না সামান্য সন্দেহ হলেও সেখান থেকে দূরত্ব বজায় রাখবে এই আলোচনা আমার মতো সাধারণ মানুষের জন্য পুঙ্খানুপুঙ্খরূপে করা সম্ভবপর নয় তারপরে ধারাবাহিক কয়েকটা বক্তব্য উপস্থাপন করলে যতটুকু বুঝেছি ততটুকু হয়তোবা তুলে ধরা সহজতর হয়ে যেত আজকে খোতমা দেওয়ার কথা ছিল উদীয়মান বক্তা আলেম ডক্টর শাহেক মুজাফর বিন মোহসেনের ওনার আম্মার অসুস্থতার কারণে উনি পৌঁছাতে পারেননি সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ দান করবেন আমাদের মোতাবল্লি নজরুল ইসলাম সাহেবও বয়স এবং অসুস্থতায় মধ্যে ভুগছেন আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন এই মসজিদের কাজ আমরা ধরবো ইনশা আল্লাহ খুব শীঘ্রই আশা করছি এবং উনি যেন তার সাথে এই সংযুক্ত থেকে যেতে পারেন আমেরিকা থেকে কয়েকজন ফোন করেছেন করোনা ভাইরাস সহ অন্যান্য চাকরি বাকরির অনেক সমস্যার মধ্যে রয়েছেন তারা দোয়া চেয়েছেন আপনাদের কাছে আপনারা তাদের জন্য দোয়া করবেন বাজেট পাশ হয়ে গেল গতকাল আকার আকৃতি নিয়ে আমাদের কোনো কথা নেই বিভিন্ন দিক নিয়ে যতটুকু যা বক্তব্য এসেছে তা নিয়েও আমাদের কথা নেই কেননা একটি রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের হিসাব কিতাব আছে ভালো মন্দ জ্ঞান তাদের আছে রাষ্ট্রের কল্যাণের জন্য তারা যেভাবে ভালো মনে করেছেন বাজেট পেশ করেছেন তার সূক্ষাতি সূক্ষ্ম সমালোচনা পর্যালোচনা পক্ষে বিপক্ষে অনেক মতাপ্রমত বিশেষজ্ঞরা দিয়েছেন এবং দেবেন আমাদের বক্তব্যের ধারা শুধু সামান্য একটু আজকের প্রেক্ষাপটে সুদ যতটুকু বাজেট তার মধ্যে আমাদের সাথে বিশেষ সম্পৃক্ত বক্তব্য হল ব্যাংকের থেকে সরকার বিশাল একটা লোন নেবেন এবং বিশাল বাজেট ঘাটতির একটা বড় অংশ শোধ করবেন সুদের মাধ্যমে তার মধ্যে আবার কৃষকদেরকে একটা ব্যাপক প্রণোদনার নামে সুদ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি মাননীয় অর্থমন্ত্রীকে দুই দিক থেকে ধন্যবাদ দেবে জন্য যে তিনি কয়েকবার আল্লাহর নাম নিয়েছেন ইনশা আল্লাহ বলেছেন এবং তিনি বলেছেন আল্লাহ তুমি যদি রক্ষা না করো আমাদের রক্ষা করার কেউ নেই উপলব্ধি করতে পেরেছেন যে বালা মুসিবত বিপদ আপদ অর্থনৈতিক যে ঘাটতি দেশে যে সম্ভাব্য সমস্যাগুলো তা কাটিয়ে ওঠার জন্য আল্লাহর উপরে নির্ভর করতে হবে এর জন্য তাকে ধন্যবাদ কিন্তু সুদ সারা পৃথিবীতে দেশে এমনভাবে প্রচলিত যে আমাদের মতো দরিদ্র দেশের একজন অর্থমন্ত্রীর জন্য অন্য কোনো চিন্তা করার কোনো অবকাশ নেই কেননা তারা ওই পড়া পড়েননি ওই বিদ্যা অর্জন করেননি ইসলামিক ইতিহাস প্রসঙ্গে তাদের জ্ঞান নেই কোরআন কোরআনের এই বিষয়ে তাদের তেমন কোনো লেখাপড়া নেই হাদিসের এই বিষয়ের উপরে তাদের পড়াশোনা নেই ইসলামী অর্থনীতির উপরে ব্যাপক যে গবেষণা দেশে বিশেষ বিদেশে হয়েছে সে ব্যাপারে তারা পড়াশোনা করেননি আর পড়াশোনা করে থাকলেও যুগ যুগ ধরে চলে আসা একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটি বিষয়কে একজন অর্থমন্ত্রী রাতারাতি পরিবর্তন করার সক্ষমতা রাখেন না যদি না রাষ্ট্র এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সরাসরি পরিবর্তন করার সিদ্ধান্ত না নিয়ে থাকে আমি এখন সুদ নিয়ে বলছি সুদ কি সুদ হল বেশি রিবা কোরআনে কয়েক জায়গায় এসেছে সুদ প্রসঙ্গ সুরা আল বাকারার একশো পঁচাত্তর থেকে একশো একাশি নম্বর আয়াত সুরা আর রুমের উনচল্লিশ নম্বর আয়াত সুরা আন নিসা এসেছে সুরা আলমা এদায় এসেছে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এসেছে বিভিন্ন জায়গায় ইশারা ইঙ্গিতে এসেছে সুদ প্রতিটি ধর্মে নিন্দনীয় ইহুদিদের ধর্ম সেখানে নিন্দনীয় খ্রিস্টানদের ধর্ম সেখানে নিন্দনীয় ইসলামে তো নিন্দনীয় আছেই সুদ কোন ধর্মে আসমানি ধর্মে হালাল নয় হারাম এমনকি সক্রেটিস অ্যারিস্টটল প্লেটো যাদেরকে wise man of the world বলা হয় পুরাতন জ্ঞানী শিক্ষাত ফিলোসোফার তারাও মন্তব্য করেছেন যে money does not give but money কিংবা coin does not give but coin যে পয়সা পয়সা জন্ম দেয় না পয়সা দিয়ে যদি পয়সা কেউ জন্ম দিতে চায় সেটা ভুল হবে হ্যাঁ পয়সার ব্যবহার করে ব্যবসার মাধ্যমে মিল ফ্যাক্টরির মাধ্যমে যদি সুদবিহীনভাবে উৎপাদন করা হয় তাহলে সেটা ভালো সুদ হলো বেশি বেশির দুইটা প্রকার আছে একটি হলো হাতে হাতে লেনদেন করছেন একই জিনিস সেখানে বেশি নিচ্ছেন এটা হলো রেবাল পদ রেবান নাসিয়া আপনি সমান সমান দরেই বর্তমানে বিক্রি করতে চাচ্ছেন কিন্তু এক মাস পরে ফেরত নেবেন সেখানে আপনি বেশি নিলেন এটা হলো রেবান নাসিয়া বিস্তারিত ব্যাখ্যা আমি বুঝেও কম আবার সংক্ষিপ্ত উদাহরণ আপনাদের জন্য পেশ করলাম আপনি যেরকম আপনি ব্যাংকের থেকে এক হাজার টাকা লোন নিলেন তিন মাস পরে ফেরত দিবেন সেখানে আপনি বারোশো টাকা ফেরত দিবেন দুইশো টাকা বেশি দিবেন সোজা কথা লোন কিংবা আপনি ব্যাংকে এক হাজার টাকা রেখেছেন কিংবা এক লাখ টাকা রেখেছেন এক বছর পরে এই জুন মাসে যখন হিসাব হবে তখন ব্যাংক আপনাকে এক লাখের সাথে আরো ধরেন হাজার দশেক টাকা বাড়িয়ে দেবে এটা আপনি নিলেন দিলেন কিংবা নিলেন যা রাখলেন বা যা দিলেন তার প্রেক্ষাপটে যদি বেশি নেয় বা বেশি দেয় এটা সুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দাহাবু বিদাহাব ফিদ্দাতু ফিল ফিদ্দা ওয়াল বুররু বিল বুরর والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح يدا بيد অন্য রাওয়াত হাআন বিহা সাওয়াআন বিসাওয়া বিভিন্ন ভাষায় সমান সমান হাতে হাতে কম বেশি করা যাবে না মান জাদা আও ইস্তাজাদা যে ব্যক্তি বেশি দিল বা বেশি নিল দুইটাই সুদ বেশি নেওয়া ওষুধ বেশি দেওয়া ওষুধ হাদিসের বিস্তারিত অনুবাদের আমার সুযোগ নেই শুধু আমি বেশিটুকু বোঝাচ্ছি আল আখিদ ওয়াল মুতি যে ব্যক্তি নিবে এবং দিবে দুজনই পাপের দিক থেকে গুনার দিক থেকে সমান হাদিস সাহেল বুখারীতে সহিহ মুসলিমে এসেছে লাআন আল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু আও কামা قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন লানত করেছেন আকেলার রিবা যে সুদ খায় যে সুদ খায় তাকে আর যে সুদ দেয় তাকে আর যে সাক্ষী সাক্ষীদ্বয় লেখে তাদেরকে এবং যে যে সাক্ষী দেয় তাদের উপরে লানত করেছেন আর যে লেখে তাকেও আল্লাহ পাক লানত করেছেন অভিসম্পাত দিয়েছেন হাদিস সহি মুসলিম ইমাম ইবনে কাসির তাফসির করতে গিয়ে বলেছেন যে এইটুকু এইটুকু কিন্তু শরীয়ত সম্মত ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা মুসাম্মা যখন তোমরা লেনদেন করবে কোন নির্দিষ্ট সময়ের উপরে তোমরা শুধু লিখে রাখবে সুদ লিখে রাখলেন সাক্ষী সহকারে এখন এই সুদ হালাল হলো কিনা আল্লাহ নবী বলেছেন যে দুইজনে লেখলো আর যে সাক্ষী দিল সুদের তাদের উপর আল্লাহ আল্লাহ আনন্দ শুধু যে খাইলো আর যে দিল তাদের উপরেই নয় আমি এর সাথে আবার একটা উপমা যোগ করেছি দুই সাক্ষী সহকারে মোহরানা দিয়ে একজনে বিয়ে করলো স্বামী স্ত্রীর মিলন বৈধ এখন সাক্ষী রেখে পয়সা দিয়ে যদি কেউ জেনা করে জেনা বৈধ হবে কিনা এটা হলো আপনি সাক্ষীও রাখলেন লিপিবদ্ধ করলেন টাইমও ঠিকঠাক আছে ব্যাংকের হিসাব কিতাব কিন্তু অত্যন্ত ক্লিয়ার সূক্ষ্ম কিন্তু অবৈধ হারাম যেরকম আপনি যদি কেউ যদি কোনো মহিলার সাথে জেনা করে সাক্ষী রেখে এত পয়সা দেওয়া হবে পয়সা ঠিকই পে করল জেনা বৈধ হবে না শুয়োর গরু চুরি করে আনলেন গরু হালাল কিন্তু চুরি করার কারণে সেটা হারাম শুয়োর সরাসরি হারাম কেবলামুখী করে অজু করে বিসমিল্লাহ বলে জবাই করলেন সুর হালাল হবে না কেন ওটা নিজেই হারাম এখন সুদকে যতভাবেই পেঁচান না কেন হালালের কোনো পথ সুদের মধ্যে নেই এটা হারাম তো হারামই সম্মানিত শ্রোতৃমণ্ডলী সারা পৃথিবীর যারাই শুনছেন না কেন তাদের জন্য ইসলামের একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সুদ হারাম ছিল সব ধর্মে সব ফিলোসফিতে সব দার্শনিক তত্ত্বে কেননা সুদ হলো একটা জুলুম সুদ হলো একটা অত্যাচার সুদ হলো একটা বর্বর পদ্ধতি সুদ হলো একটা নিকৃষ্ট চরিত্রের কাজ নিচু মনের কাজ যেরকম আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই খুব উন্নত মানের বিল্ডিংয়ে অত্যন্ত লুকায়িতভাবে কোন ভদ্রলোক যদি কোন ভদ্র মহিলার সাথে জেনা করে এই জেনা বৈধ হবে কিনা হবে না আমরা মনে করি অমুক জায়গায় তো খুব জেনা চলছে বস্তিতে জেনা হয় রাস্তায় জেনা হয় বেশ্যাখানায় জেনা হয় এগুলো বন্ধ করা দরকার খুব খারাপ কাজ কিন্তু ঊর্ধ্বতন মহলে যদি খুবই অভিজাত এলাকায় যদি অত্যন্ত পরিচ্ছন্ন পর্যায়ে বহু পয়সার বিনিময়ে খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় যদি জেনা করে সেটা বৈধ হবে কিনা গ্রাম অঞ্চলে দাদন ব্যবসা হয় সুদের ব্যবসা হয় তাদেরকে সবাই খারাপ জানে ও বেটা তো সুদ খায় ও তো সুদ খোর ও তো হারাম খোর ও তো পয়সা লগ্নি করে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন সুদের ঘোষণা হয় তখন এই সুদ আর ওই সুদের মধ্যে পার্থক্য কি এই সুদ আর ওই সুদের মধ্যে পার্থক্য কি অবাক হওয়ার বিষয় পাকিস্তান আমাদের সংবিধানে লেখা আছে যে মদ জুয়া গণিকাবৃত্তি ইত্যাদির বিরুদ্ধে আইন পাশ করিবেন আইন এখনো পাশ হয় নাই সে উন্নীত একাত্তর সালে রয়েছে এখন আইন পাশ হয় নাই ধরা হয় ছাড়া হয় পুলিশ ধরে ছাড়ে হাইকোর্টের রিট হল বাংলাদেশের তার প্রতিবাদে কে দাঁড়িয়েছিলেন জানেন সংবিধান যারা প্রণয়ন করেছিলেন তাদের একজনই জুয়ার পক্ষে পার্লামেন্টে দাঁড়িয়েছেন আমি অবাক হলাম সংবিধান যে কজন প্রণয়ন করেছিলেন একাত্তরের সংবিধান তাদের একজন ব্যারিস্টার সাহেব ডক্টর কামাল হোসেন না আবার তাদের মধ্যে তো একজন ব্যারিস্টার সাহেব জুয়া ইত্যাদির পক্ষে দাঁড়িয়েছেন হাইকোর্টের রায় জুয়ার বিপক্ষে যায় নাই যা ধরপাকড় হয়েছে তা পুলিশের রাষ্ট্রে একান্ত সিদ্ধান্তে আইন পাশ হলো না কি করবেন আপনারা সম্মানিত শ্রোতৃমণ্ডলী সুদ সব ধর্মে নিষিদ্ধ ছিল এটা একটা অত্যাচারের বিধিবিধান এটা একটা আইডল মানেরই একটা কুব্যবহার ওষুধ ব্যবহার এটা কোনো প্রোডাকশন করে না কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য একটু একটু ইশারা পয়সা আপনার হাতে আছে কয়েকভাবে অত্যাচার এটা সামাজিক অত্যাচার নৈতিক অত্যাচার এবং অর্থনৈতিক অত্যাচার সুদের মধ্যে রয়েছে নৈতিক অত্যাচার বললাম আল্লাহ ওয়াহেদাউল্লাহ লা আলহ বলেছেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعف له اضعافا كثيرا তোমরা কার আছো মানুষের উপকার করবে মানুষের সহযোগিতা করবে কর্জে হাসানা দিবে আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু তোমাদেরকে কয়েক গুণ বহু গুণ বাড়িয়ে দিবেন সুদের মাধ্যমে যদি কারবার আপনি শুরু করেন গ্রাম থেকে গঞ্জ থেকে পাড়া থেকে থানা থেকে ইউনিয়ন পর্যায় থেকে ডিস্ট্রিক্ট পর্যায় থেকে সারা দেশের পর্যায়ে মানুষ বর্বর হয়ে যায় মানুষ অসভ্য হয়ে যায় মানুষের মন নিচু হয়ে যায় মানুষ আর মানুষের কোনো উপকার করতে চায় না বিবাহ কত বয়সে আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে এক জায়গায় একটা জমি কিনতে গেলাম তিন মাসের মেয়াদ চার মাস লাগে আমার সময় বলল যে পরের মাসের জন্য আপনাকে এতটা এত টাকা সুদ দিতে হবে ডক্টর মানুষ ফ্যামিলি অনেক পরিচিত তিনিও ডক্টর কিন্তু সুদ সাধারণ মনে করে নিয়েছে মানুষ বর্বর হয়ে যাচ্ছে মানুষ নির্মম হয়ে যাচ্ছে মানুষের মন থেকে দয়া মায় উঠে যাচ্ছে এই সুদি কারবারের মাধ্যমে মানুষ মানুষকে দয়া মায় করে এক দুই ভদ্র লোকেরা সভ্য লোকেরা দিনদার লোকেরা পরহেজগার লোকেরা সামাজিকভাবে পরাজিত হতে চলেছে তারা ঋণ দায় কর্জে হাসানা সহজে ফেরত পায় না তারা সুদের মাধ্যমে পয়সা রুজি করতে পারে না তাদের সেই পয়সা পাতে যা কিছু তা উৎপাদনশীল খাতে ব্যয় করে কিছু আয় করতে পারছে না অথচ যারা হারামখোর সুদখোর বর্বর তারা তাদের পয়সাটাকে একেবারে অন্যায়ভাবে অত্যাচারী কায়দায় কাজে লাগে তারা সমাজের পয়সাগুলিকে কুক্ষিগত করে নিচ্ছে মানুষকে তাদের দাস বানিয়ে নিচ্ছে এটা হলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একই কথা রাষ্ট্র যদি প্রত্যেকটা মানুষকে ঋণগ্রস্ত করতে পারে যেটা এর আগের এক খুতবায় বলেছি যে কৃষককে যদি চার ভাগে বা পাঁচ ভাগ পয়সায় লাভে ইন্টারেস্টে কিংবা বেনিফিটে প্রণতুনা নাম দিয়েছে নতুন নাম যদি সুদ প্রত্যেকটা কৃষককে গেলানো যায় প্রত্যেকটা কৃষক সরকারের কিছু দাস হয়ে যাবে কেন পয়সা শোধ করা যায় না শুধু আরে গরিব মানুষ অর্থ অর্থনৈতিক অভাবে পড়েছে এখন আপনি যে সুদ নিয়ে উপস্থিত হচ্ছেন সরকারি হবে পট করে ক্ষুধার তাড়নায় আপনার ওই সুদের বস্তি গিলে ফেলবে এটা সহজে শোধ করতে পারবে না তারপরে চক্রবৃদ্ধি হারে এটা বাড়তে থাকবে প্রতিটা নাগরিক সরকারের কৃতদাসে পরিণত হবে ধনী যারা পয়সা লগ্ন করে তাদের কৃতদাসে পরিণত হবে একটা মানুষ আর সুদের বাইরে থাকা স্বাধীন মানুষের বেঁচে থাকতে পারবে না তিন মিশরের এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে অধিকাংশ মানসিক রোগ হয়েছে সুদের কারণে হট করে মানুষ সুদ গেলে আর মানসিক রোগে আক্রান্ত হয় মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল ডিজিজ আক্রান্ত হয় পয়সা শোধ করতে পারে না আস্তে আস্তে ঋণের পরে ঋণ বাড়তে থাকে আর ব্লাড প্রেশার তারপরে আমার ডায়াবেটিস হার্টের সমস্যা ব্রেনের সমস্যা নানান ধরনের সমস্যা পৃথিবীতে যত মানসিক রোগ আছে এবং চাপের রোগ আছে অধিকাংশের সৃষ্টি হয়েছে শুধু সুদী কারবারের মাধ্যমে এটা বাস্তব সত্য কথা এই সামাজিক সমস্যা নৈতিক সমস্যা চারিত্রিক সমস্যা চতুর্বিধ সমস্যায় জর্জরিত হলে এই সুখ আর আমি এই দিক বেশি বাড়াতে চাচ্ছি না বহু ডকুমেন্ট আমার কাছে আছে ইহুদি খ্রিস্টানদের কাছে হারাম ছিল ইহুদিরা অন্যায়ভাবে সুদ খাওয়া শুরু করেছিল ইহুদি পণ্ডিতরাও সুরানেসা আল মায়েদা ইত্যাদি রয়েছে তবে আখদিহিমুর রিবা ওকাদ নুহু আনহু তাদেরকে সুদ খেতে নিষেধ করা হয়েছিল তারা সুদ গ্রহণ করেছে লিল ইহুদিরা মিথ্যা কথা শুনে আর বলে এবং তারা হারাম খায় এবং সুদ খায় মদিনায় সুদের কারবার জাহেলি যুগে চালু করেছিল ইহুদিরাই আরবের লোকেরা সুদ জানত না প্রথম মধ্যযুগ পর্যন্ত সুদ নিষিদ্ধ ছিল পাশ্চাত্যে সপ্তদশ শতাব্দীর শেষ দিকে রাজা চতুর্দশ লুইস সুদী কারবার শুরু করলেন ওপেনলি পোপ নবম পোপ সর্বপ্রথম সুদী কারবার শুরু করেন ফ্রান্স বিপ্লবের পরে সুদ সারা পৃথিবীতে ছড়ে পড়ে সেই সুদের দায়ে এখন সারা পৃথিবী ইহুদিদের দায়ে খ্রিস্টানরা খ্রিস্টানদের দায় বহন করে মুসলমানরা আস্তে আস্তে নিতের দিকে আর মুসলিম রাষ্ট্রগুলার সুদের দায় বহন করে দেশের দরিদ্ররা আমি আবার উল্টে বলি এটা হলো অবরোহ পদ্ধতি আরোহ পদ্ধতি বলি দেশের সাধারণ এই যাদের দারিদ্র আছে গরিবেরা ধনীদের কাছে দায়ী গরিবরা সহ ধনীরা সরকারের এই সুদের এই ফাঁসির মধ্যে পড়ে আছে সরকারের কাছে দায়ী মুসলিম রাষ্ট্রগুলো খ্রিস্টান সরকারদের কাছে দায়ী খ্রিস্টান সরকাররা ইহুদি ব্যবসায়ীদের কাছে দায়ী এইভাবে সারা পৃথিবী সুদের জালে চক্রে আটকে আছে মানুষ মূলত সুদের মাধ্যমে চিরতরে পরাধীন হয়ে আছে ইসলামী পরাধীনতার জাল ছিন্ন করে লস করে দিয়ে এই বিষয়টাকে আউট করে দিয়েছে সমাজ থেকে এ হলো এই ক্যান্সার একটা সুন্দর অর্থনৈতিক বৃক্ষের মধ্যে পোষা কিছু ডাল বোঝা কিছু ডাল বিপজ্জনক কিছু ডাল রোগ বিস্তারি কিছু ডাল যা আছে ইসলাম কেটে সার ভার করে দিয়ে অর্থনৈতিক বৃক্ষকে পরিচ্ছন্ন করে রেখেছে এই মারা ডাল পাহারা দিয়ে সময় নষ্ট করো না অঙ্ক কোষণা ঘোষণা দিও না সমাজ নষ্ট করো না দুনিয়া নষ্ট করো না আখেরাত নষ্ট করো না মাননীয় অর্থমন্ত্রী সহ দেশে যারা সুদি কারবার করেন তাদের কাছে আমাদের এই পরিচ্ছন্ন পরিষ্কার বার্তা কেন এই বার্তা দিচ্ছি ওবাদা বিনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের আনসারী যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং বাইয়াতে আকাবায় তিনি বায়াত হয়েছিলেন এবং তিনি যে ছয়জন কিংবা বারো জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি ছিলেন মদিনায় প্রথম যুগে তাদের মধ্যে একজন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন খ্রিস্টান দেশে যুদ্ধ হচ্ছে অনেক গনিমত এসে গেল স্বর্ণ রৌপ্য টাকা পয়সা সহ একজনে সেখানে কিছু লেনদেন শুরু হয়ে গেল স্বর্ণের চাক্কা এবং স্বর্ণের নির্মিত পাত্র কিংবা রৌপ্যের চাকা যেটাকে বিস্কুটও বলা হয় বা বিভিন্ন নাম বলা হয় রৌপ্যের চাকা রৌপ্য রৌপ্যে নির্মিত বাসন কোষণ বা গহনা একটার সাথে আরেকটা বিনিময় বৈধ কিনা কিছু বিনিময় হয়ে গেল ওবাদা ইবনে এবং আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা বিবরণ দুই প্রকার রয়েছে সহিহ মুসলিমে এবং সুনানে ইবনে মাজাহ বিস্তারিত বিবরণ রয়েছে ওবাদা ইবনে সামেত ডাক দিয়ে বললেন এটা হারাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর আবার সেনাপতিও মুয়াবিয়া আপনারা অনেক কথা বলেন সোজা না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতি তিনি যোদ্ধা তিনি সমন্বয়ক তিনি অর্থনীতিবিদ তার যুগে তার বিরুদ্ধে কোনো নাগরিকের কোনো পরিচালনার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অভিযোগ তার বিরুদ্ধে তার জীবদ্দশায় কখনো ছিল না ভুল তো অনেকেরই হয়েছে ওবাদা ইবনে সামেত রাজি আল্লাহ চিৎকার দিয়ে বললেন যে এটা বিক্রি জায়েজ নয় স্বর্ণের চাক্কার সাথে যদি স্বর্ণ নির্মিত গহন বা পাত্র রৌপ্যের চাক্কার সাথে যদি রৌপ্য নির্মিত গহনা বা কোনো পাত্র বিক্রি করা এটা বৈধ না আর দাহাব বিদ্যাহাব আমি শুনেছি আল্লাহ নবীর কাছে সমান সমান হতে হবে আর দাহাব বিদ্যাহাব অল্পের প্রথমে হাদিস আমি পাঠ করেছি সোহেল বোখারির থেকে আপনাদের কাছে মোয়াবিয়া বললেন আমরাও তো আল্লাহ নবীর সাহাবি আমরাও তো আল্লাহ নবীর কাছে হাদিস শুনেছি আপনি কি শুনলেন আমি তো এটা আল্লাহ নবীর কাছে শুনি নাই ওবাদ আপনি সামেদ বললেন আপনি নাও শুনতে পারেন আমি তো শুনেছি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নীরব থাকলেন কোনো ফয়সালা দিলেন না ওই মুহূর্তে যে শুনে থাকলে তো আমার আমরা আরো কেউ বলতে পারে কিনা আমাকে চিন্তা ভাবনা করতে হবে ওই সময় মানে আপনি যদি আমার এই কথা না মানেন আমি আপনার সাথে এই সেনাবাহিনী থাকবো না সোজা রওনা দিলেন মদিনার দিকে ওবাদ ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা মদিনায় পৌঁছে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন হে ওবাদ ইবনে সামিত আল্লাহর নবীর আপনার প্রথম যুগের সাহাবী আনসারিদের মধ্যে আপনি ফিরে আসছেন কেন যুদ্ধের মাঠ থেকে বললেন যে আপনার যে গভর্নর এবং সেনাপতি মোয়াবিয়া তিনি তো এটাকে বৈধতার ফতোয়া দিয়েছেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন কি জানেন ওবাদা বিন সামেদ যখনই ঘোষণা দিয়েছেন সাথে সাথে সাহাবিরা তার ফতোয়া মেনে নিয়েছেন সাথে সাথে যা কিছু বিনিময় করেছিলেন ওগুলা সব রদ করে ফেরত দেওয়া শুরু করে দিয়েছেন দুটো জিনিস এখানে একটা হলো রাষ্ট্রীয় ঘোষণা ছিল যে অন্যায় হয় আর একটা মুফতির ফতোয়া যদি এই সকলে ব্যাপার রাষ্ট্রের বিরুদ্ধে যায় সাথে সাথে মুফতির ফতোয়া গ্রহণ করতে হবে জনকল্যাণকর আগে আমি বলেছি জনকল্যাণকর বাজেট যা আছে তাদের আমাদের কথা নাই কিন্তু সুদ যা সরকার ঘোষণা করেছে সেটা ইসলাম বিরোধী এখানে আপনাদের মুক্তির ফতোয়া নিতে বাধ্য কেন ওই মাঠেই মহাবিয়া রাজিল্লাহ গভর্নর এবং সেনাপতি মানুষ যখন ওবাদা বিন সামেদ বলে ফেলেছে আল্লাহর ওই কাছে শুনেছি তখন আর মহাবিয়ার দিকে তাকান নাই সাথে সাথে মানুষ সব ফেরত দিয়েছে যা লেনদেন করেছে কিন্তু মহাবিয়ার রাজন আবার বাধা দেন নাই কেন ওবাদা বিন সামেতের মতো এত বড় একজন ফকি সাহাবি তিনি যখন বলেছেন উনি নীরব থেকেছেন মানুষকে আবার বাধা দেন নাই যে তোমরা লেনদেন প্রত্যাহার করে নাও আমরা যা বলছি আল্লাহ কালাম মূর্তি রাসুলের হাদিস বলছি সরকারকে অনুরোধ করব ওই যুগের জন্য শ্রদ্ধা বোধ সেটা আপনাদের থাকা উচিত যদিও নিজেরা সহজে ফিরে আসতে না পারেন সেটা আপনাদের ব্যাপার কেয়ামতের মাঠে আপনারা জবাব দিবেন সম্মানিত উপস্থিতি ওমর বললেন ওবাদা আপনি ফিরে এসেছেন কেন যে যুদ্ধের মাঠে এই ঘটেছে মহাবিয়া তো সহজে মানতে চান না সাথে সাথে বললেন যে কাব্বাহাল্লাহু আরদান লাস্তা ফিহা সেই মাটি খারাপ মাটি যে মাটিতে আপনার মতো এত বড় একজন সাহাবি অনুপস্থিত থাকার সেখান থেকে ফিরে আসে দ্রুত আপনি যুদ্ধের মাঠে ফেরত যান মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানহর কাছে ওমর চিঠি লিখে দিলেন মোয়াবিয়া আপনি ভুল করেছেন সঠিক যে ফতোয়া সেটা দিয়েছেন ওবাদা আপনি সেটা মেনে নিন সাথে সাথে আমার এই চিঠি বহর সাথে সাথে এটা সুদ এবং লাইসা লাকা আলাইহি ইমরা ওবাদার উপরে আপনার কোনো হুকুম চলবে না তিনি আপনার হুকুমের বাইরে ওনার উপরে সরাসরি আমার কেন্দ্রীয় হুকুম চলবে ওবাদাকে আপনি কোন নির্দেশ দিয়ে যাবেন না এটা আপনার জন্য আমি নিষিদ্ধ করব কত বিরাট ব্যাপার সাহি মুসলিমের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম কাজে আমাদেরও কিছু বলার কর্তব্য রয়েছে আমরা সামান্য মানুষ গুণাগার মানুষ এলএম কালাম কম তারপরে এটা সাহাবিদের নিয়ম ছিল যিনি জানতেন প্রকাশ্যে বলে দিতেন সামান্য তো চেয়ার এবং খাতে তারা করতেন না এবং খালি মহাবেরাজিল্লাহ চিঠি পাওয়ার সাথে সাথে সেটা মেনে নিলেন তার নিশ্চিত হয়েছে সম্মানিত শ্রুতৃমল্লী সারা পৃথিবীর যারা শুনছেন সুদের পরিবর্তনের প্রয়োজন যুগ যুগ ধরে এই জগদ্দল পাথর সারা পৃথিবীতে ইহুদিরা চাপিয়ে দিয়েছে তারপর খ্রিস্টানরা গ্রহণ করেছে মুসলিম বিশ্ব এটাকে চর্চা করছে এটা যেন কিছুই না কোন কিছুরই ব্যাপার নয় দেখুন কত শক্ত কথা সুরা আল বাকারা আল বাকারার একশত পঁচাত্তর নম্বর আয়াত থেকে শুরু করে একশত একাশি নম্বর আয়াত বিস্তারিত বলার অবকাশ নেই শুধু ইশারা দিয়ে যাচ্ছি الذين أعوذ بالله من الشيطان الرجيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي الذي يتخبطه الشيطان من المس যারা সুদ খায় ইয়াকুলুরা সুদ খায় সুদ তার সরাসরি খায় না টাকাও খায় না চাউলও খায় না গমও খায় না সুদ গ্রহণ করে কিন্তু এটাকে খাওয়া হিসাবে বলা হয়েছে কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে আক্কালুনা সহ সুদখোর সুদ গ্রহণকারী বলা হয় না বাংলাতেও তাই ইংরেজিতে বহুত নাম আছে প্রথম ছিল ইউজুয়ারি তারপরে ইন্টারেস্ট তারপরে বেনিফিট বাংলায় সেটাকে লাভ মুনাফা এখন প্রণোদনা নানান নামে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যাই হোক সে নিয়ে আমাদের কথা নাই সে পায়খানার যত নামই দেন এই পায়খানা পায়খানায় মলের এপিটও খারাপ ওপিটও খারাপ ঘৃণিত জিনিস ঘৃণিত আল্লাহ দিনে যারা সুদ খায় لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس শয়তানের থাপ্পড় দিলে শয়তান স্পর্শ করলে মানুষ যেভাবে পাগল হয়ে যায় উঠে বসে পাগলামি করে কিয়ামতের দিন সুদখোররা কবর থেকে ওইরকম পাগলের মতো উঠবে ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا তারা বলে সুদ আর বেচা কিনে তো একই রকম সুদও যা বেচা কিনেও তা সুদ আর বিক্রির মধ্যে কি কি পার্থক্য এটা আজকে এই মুহূর্তে বলার সুযোগ আমার কাছে নেই অনেকেই বলে থাকেন ইসলামী ব্যাংকের লেনদেন আর সুদী ব্যাংকের লেনদেন তো একই আমি বলতেছি না ওইভাবে সমীকরণ করবেন না তারা যথেষ্ট চেষ্টা করেন সারা বিশ্ব যেখানে সুদিনী মসজিদ সেখানে ইসলামী ব্যাংক বহু প্রচেষ্টা করে বহু লোক নিয়োগ দিয়ে কোন রকম ইসলামী ধারাটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে এত গ্রস্ত কথা ঠিক নয় উৎসাহিত করতে হবে আপনারা আরো স্বচ্ছ হন আরো পরিচ্ছন্ন হন আমি তো পারবো না তারা তো পারার চেষ্টা করছেন প্রচেষ্টাকে ধন্যবাদ জানাতে হবে কাজে ইন্নামাল বাইউ মিসলু বলে যেরকম উড়িয়ে দেওয়া ইসলামের ব্যাংকে একেবারে বহু কষ্ট করে তারা সুদ মুক্ত রাখার যে সামান্য প্রচেষ্টা করছেন ওটাকে ধন্যবাদ দিয়ে ওটাকে আর উন্নত করার প্রচেষ্টা করার জন্য পরামর্শ অব্যাহত রাখতে হবে সরকারকেও বলবো আপনার ইসলামী ব্যাংক সহ যে সকল ব্যাংকগুলো নিজেদের কর্তৃত্বাধীনে নিয়ে নিয়েছেন এবং বিভিন্ন ব্যাংকে যে ইসলামিক শাখাগুলো খোলা হয়েছে সেগুলো যেন পূর্ণাঙ্গ ইসলামী ধারায় চলে কেন এই দেশের মানুষ সুদ খাইতে চায় না সুদ খেতে চায় না নিজেরা পাকে ফেলে দিয়েছেন আপনারা ইসলাম ব্যাংকে ভিড় এত কেন মানুষ চায় স্বচ্ছ পথে পরিচ্ছন্ন থাকতে অধিকাংশ মানুষ কাজে সেই সুযোগটা সৃষ্টির করতে সুযোগ দেন আরো যেন সে বিস্তৃত হয় সেই অবস্থা আমাদের দেশে কায়েম করতে হবে সম্মানিত উপস্থিতি উপস্থিতি ইল্লা কামা ইয়াকুমুল লাযী মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলু রিবা ওয়া ইয়ামহাকু আল্লাহু রিবা ইউরবিস সাদা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেন আর সাদাকা দান খরচকে বাড়িয়ে দেন সূরা আর রুমের 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন সেখানে ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস তোমরা যে রিবা সুদের লেনদেন করো তোমাদের ধারণা এতে মানুষের মাল বাড়ে আল্লাহর কাছে সুদের কোনো কিছু পারে না মিন তোমরা যে যাকাত দাও দান খরাত করো মিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত দান করো তারাই অধিক হারে অধিক হারে দুনিয়া এবং আখরাতে কল্যাণ লাভ করে আখরাতে অধিক হারে মানুষের কাছে আল্লাহর কাছে পায় এরপরে তারপর আয়াতে আল্লাহ পাক বলছেন কি জানেন আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ রেজেক দেন আল্লাহ জীবন দেন আল্লাহ মৃত্যু দেন তোমরা মানুষের রেজেকের দায়িত্ব হাতে নিয়ে সুদি কারবার করো কেন রেজেক তো আল্লাহ দেন অন্য এটা আল্লাহ পাক বলছেন আল্লাহ রেজেক প্রশস্ত করে দেন এবং আল্লাহ রেজেককে অঙ্কুচিত করেন রেজেক প্রশস্ত করেন আল্লাহ অঙ্কুচিত করে দেন আল্লাহ অনেক তথ্য তো কয়েক বছর যাবৎ একটা সরকারের মাধ্যমে একটু উন্নতি বেশি হয় যদি দেশে দেখে গণতান্ত্রিক ধারা মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় কিন্তু অর্থনীতি একটু উন্নত হয়ে যায় তারপরে কি হলো আল্লাহ একবেদ করে ফেলেছে ওয়ালকাবেদ ওয়াল মাসিফ আল্লাহ পাকের গুণাবলীর সম্পূর্ণ নাম যা আছে তার একটা কাবেদ সংকুচিত করে দেন বাসের তিনি বিস্তৃত করে দেন মানুষের দেখতে করে দিলেন সংকুচিত গত ফেব্রুয়ারির শেষের থেকে এই পর্যন্ত সারা পৃথিবীর সুদী হোক অসুদী হোক বিশ্বের বড়শক্তি হোক ছোটশক্তি হোক অর্থনৈতিকভাবে উন্নত দেশ মধ্য আয়ের দেশ উন্নয়নশীল দেশ বহুভাবে অর্থনীতিবিদরা ভাগ করেছেন সবই এখন কোথায় চলে গেছে কে সংকুচিত করেছে আল্লাহ আপনি পারলে তো চাই দিতে পারবেন না সারা পৃথিবী থেকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন অর্থমন্ত্রী বলতে যে আল্লাহ তুমি ছাড়া করে নাই সে সূত্রকে বাদ দেন আল্লাহ কতটা সংকুচিত করে দিয়েছেন আরো সংকুচিত করতে পারেন তিনি তিনি প্রশস্ত করেন তিনি সংকুচিত করেন তার বহু উদাহরণ আমার কাছে রয়েছে এই মুহূর্তে তা আমি আপনাদের সামনে উল্লেখ করার সময় নেই আমি করছি না তা আল্লাহ করবেন বরকত দিবেন আল্লাহ রহম করবেন আল্লাহ দয়া করবেন আল্লাহ করুণা করবেন আল্লাহ সারা পৃথিবীতে যে হিংসাত্মক অর্থনৈতিক প্রতিযোগিতা সেটা কেন মানুষের মনে থেকে দয়া নাই মায়া নাই রহম নাই আন্তরিকতা নাই কাজেই অর্থের প্রবাহ হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো মিল নাই মানুষ মানুষকে চিনে না মানুষ মানুষের উপরে এগিয়ে যায় না ছোট্ট একটি উদাহরণ দিয়েছিলাম আজকে তার একটু উদাহরণ আবার দেয় এই যে করোনা ভাইরাসের কারণে বহু দাতব্য সংস্থা বহু সংগঠন আমার অনেকে ব্যক্তিগত পর্যায়ে অনেক দান করাত করলেন অনেক খাদ্য দিলেন অনেক কিছু দিলেন আজকে আবার রিপিট করি কথাটা প্রত্যেকেই যদি প্যাকেটের মধ্যে এক হাজার টাকা থাকে দেওয়ার সময় যদি বলেন এক মাস পরে তোমরা এগারোশো টাকা ফেরত দেবে কি ধারণা করবেন তার ব্যাপারে এই মানুষ নাকি দান করতে এসে উপকার করতে এসে কানের কাছে আবার একশো টাকা বেশি নেবে শুনে গেলে তো বর বর্মে ঠিক সরকারের ব্যাপারে একই প্রশ্ন আপনি প্রণোদনা নিয়ে নামছেন আপনার ব্যাপারে মন্তব্য কি গোটা মানুষের দুনিয়াও নষ্ট আক্রান্ত নষ্ট সেই বর্বর ফিরে আসতে হবে সারা বিশ্বের সম্মানিত শ্রোতৃমন্ডলী আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকাত বিস্তারিত আমি বলছি না তারপরে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন বানি সাকিবিল লোকেরা বানিল মুবিরার সাথে সুদের লেনদেন ছিল হাত্তাব বিন উসায়েদ মাক্কা বিজয়ের পরে আল্লাহ নবীর নির্বাচিত গভর্নর ছিলেন তিনি বিশ বছরের কম বয়স ছিলেন তিনি আল্লাহ নবীর কাছে চিঠি লিখে দিলেন মদিনায় ওনারা যে নেতার কাছে সুদের দাবি করছে আর আসল্লাহ কি হবে তখন আয়াত নাজেল হলো যে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যারা আল্লাহকে ভয় করো তারা সুদের যে লেনদেন আগে করেছিলে সেটা সব কিছু পরিত্যাগ করে দাও যদি তোমরা সত্যিকার পক্ষে মুমিন হয়ে থাকো এর আগে হলো ফমান জাহু মাউইজাতুম তুমি রব্বি ফান্তাহা ফালাহু মা সালাফা আল্লাহর পক্ষ থেকে ওয়াজ যে সুদ হারাম পরিত্যাগ করে দাও যা কিছু লেনদেন করেছিল এখানে শেষ ওমান আদা যদি ফিরে আসে সুদের দিকে আবার তার জন্য হলো কঠিন আদাব কঠিন শাস্তি মানে সুদের ব্যাপারে এত এই একশো পঁচাত্তর থেকে নিয়ে একশো একাশি নম্বর আয়াত পর্যন্ত তাহার যে বিভৎস তাহার যে ভয়ঙ্করতা শয়তানে স্পর্শ মুখ উঠবে তারা কঠিন আদাবের শিকার হবে তাদের তাকুয়া নাই তাদের ইমানের তাদের ইমানের সমস্যা আছে লাহতাস লেমুন ওলা তুসলামুন সুদের লেনদেনের মধ্যে অত্যাচার এবং জুলুম রয়েছে সকল কিছুর বিবরণ এই পাঁচটি আয়তের মধ্যে এটা যদি কোনো ধরনের বৈধতা থাকত কোনো ধরনের প্রচলন যদি স্বাভাবিক থাকত কোরআনের এই কয়েকটা আয়তের মধ্যে এত জটিল জটিল কথা থাকতো না হাদিসে এসেছে যে সাত ব্যক্তির যে প্রধান প্রধান বড় বড় যে কাবিরা গুণা তার মধ্যে একটা হলো আকলুর রিবা সুদ খাওয়া কেয়ামতের দিন যা হবে হাদিসগুলা যেতে কমজোর কিন্তু আলবানি শেখ বিন বাজ এগুলা গ্রহণ করেছেন কাজে উল্লেখ করে দিচ্ছি কিন্তু আমার দৃষ্টিতে ওগুলা কমজোর বিভিন্ন কারণে সুদের সত্তর থেকে তেহাত্তরটা শাখা রয়েছে তার সবচেয়ে নিম্নতম শাখা হলো মায়ের সাথে জেনা করা হাদিসটা যদি আলবানি গ্রহণ করেছেন শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ আমাদের ওস্তাদরা উল্লেখ করেছেন কিন্তু সনদের দিক থেকেও সহি না অর্থ দিক থেকে সহি না কেন শুধুমাত্র জেনা করলে অবিবাহিত জেনা করলে একশো বেত্রাঘাত আর বিবাহিত জেনা করলে পাথর মেরে মৃত্যুদণ্ড সুদের দণ্ড কি সরাসরি দণ্ড এভাবে নাই সাহাবিদের থেকে বর্ণিত আছে এদিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে তিনি তো সাহাবি তাহাবিগণ বলেছেন সুদী কারবার যে করবে ইসলামিক রাষ্ট্রীয় সরকার তাকে তওবার আহ্বান জানাবে যদি তওবা না করে তাহলে সরকার তাকে মৃত্যুদণ্ড দেবে সরকারি সুদের কারবার করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিবে খে বিষয়টা তো এত জটিল এত কঠিন কিন্তু একদিনে পারবেন না প্রচেষ্টা নিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরাজে গিয়ে দেখলেন যে বিরাট বিরাট ঘরের মতো প্যাট একের বাহির থেকে বিষাক্ত সাপ দেখা যাচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন যারা কারা জিব্রাইল বললেন যারা হলো সুখ হাদিস একটু কমজোর কাজে জোরালো ভাবে আমি উপস্থাপন করছি না সম্মানিত শ্রোতৃ মন্ডলী তবে যেটা একদম সেই হাদিস ইসরা মেয়েরাজের হাদিস না ঘুমের হাদিস আল্লাহ নবী স্বপ্নে দেখেছেন সেটা দেখলেন যে একটা রক্তের নদী সেখানে একদল লোক আছে সাঁতরে সাঁতরে সাঁতরে সাঁতরে তীরে আসছে তীরে একজন লোক আছে অনেক পাথর তার কাছে রয়েছে তীরে যখন আসছে সাথে সাথে ও হা করছে মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে দিচ্ছে তারপরে শেষ করে যাচ্ছে আবার ঘুরে ঘুরে আসছে আবার তীরে এসে হা করছে আবার তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে মুখটা পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে এরা কারা আল্লাহ নবী বললেন এরা হলো সুৎখররা এই হাদিস একদম সহি এর মধ্যে কোনো সন্দেহ নাই একদম কাটাই কাটাই সহি এতগুলা শাস্তির বিধান কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে তারপরেও মুসলমানরা মুসলিম সরকারগুলো এ থেকে নিজেদেরকে বিরত করতে পারছে না বরঞ্চ চক্রবিধি হারে সুদ বাড়িয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে সুরা রোমের ওই উনচল্লিশের পরে চল্লিশ নম্বর আয়াত বলেছে রেজেক আল্লাহ দেন জীবন মৃত্যু তার হাতে তোমরা এত রেজেক নিয়ে ব্যস্ত হচ্ছে কেন নিজেরা সুবিধান কায়েম করছো তারপরের আইতে কিন্তু জাহারাল ফাসাদু ফিল বাররে বাহারে বাহরে বিমা কাসাবাত দিন নাস যে আজকে আমি ঘন ঘনই বলে থাকি পৃথিবীর বুকে জলস্থলে অন্তরিক্ষে ফেতনা ফসাদ সমস্যা একদম বিস্তৃত হয়েছে তোমরা যা উপার্জন করেছ এটা কিন্তু সুদের আয়াতের পরে সুদের আয়াতগুলোর কিছু বৈশিষ্ট্য আছে আগে দান খরাতের কথা আগে সৎ নীতির কথা পরে আবার আজাব গজবের কথা মাঝখানে বিপদ আপদের কথা তার সাথে মিলিয়ে আল্লাহ বা সাধারণত সুদের আয়াতগুলার বর্ণনা করেন মানসিকতা থাকবে ভালো মনের হবে বড় মনের হবে দানের মানসিকতা থাকবে তোমরা সুদের মধ্যে যাও কেন বর্বরতার মধ্যে কেন অসুস্থতার মধ্যে কেন নিচুতার মধ্যে কেন হারাম মধ্যে কেন মানে ইনহিউম্যানিটির মধ্যে তোমরা ঢুকছে কেন আয়াতগুলো কিন্তু পাশাপাশি বর্ণিত হয়ে থাকে আনে কারিমে এবং হাদিস আপনারা অত্যাচার করে সুদ খান আল্লাহ পাক কি বলেছেন শুনুন আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বললেন অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় আত্মাবিন ওসায়দকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছিলেন ওই সময় সুদের দাবি নিয়ে আসলো সাকিব বংশেরা মুগিরা বংশের কাছে একটু আগে যেটা উল্লেখ করলাম অর্থনৈতিক ব্যাপার সুদের কারবার জটিল ব্যাপার মাথা একটু ঠিক রেখে আপনাদের শুনতে হবে অনেকেই হয়তোবা ধরে সারতে পারছেন না আমি হয়তোবা দ্রুত গতিতে বুঝিয়ে সারতে পারছি না কখন এই আয়াত নাজেল হলো যে অতীতের সব সুখ তারপরে নবী সাল্লাহ আলিয়া সাল্লাহ আলিয়া যখন মক্কা বিজয়ের পরে নবম হিজড়িতে আবু বকর রাজিয়াল্লাহু তাআলাকে তার নেতৃত্বে হজ আঞ্জাম দিলেন দশম হিজরিতে হজ্জে গিয়ে আরাফার মাঠে এবং মিনার মাঠে ভাষণ দিলেন সেইখানে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন হ্যালা হে মানুষেরা প্রায় সোয়া লক্ষ মানুষ উপস্থিত কম বেশি তিনি ভাষণ দিলেন রেবাল জাহিলিয়াতে কুল্লুহা তাহতা কদমাইয়া মৌদ জাহিলিয়াতের যুগের যত সুদি কারবার সুদি ব্যবসা সুদি লেনদেন সুদের মাধ্যমে দেনা পাওনা যা সব আমার এই দুই পায়ের নিচে দিত আশা শুনেন তাহতা কাদা নাই মৌদ আমার দুই পায়ের নিচে আমি পদদলিত করে দাপন করে দিলাম কেন এটা ঘৃণিত নিকৃষ্ট পদদলিত হওয়া পেরেছি সুদ কোনো ভালো জিনিসটা যদি কারবার করেন সুদ খান বড় বড় ব্যবসা করেন সুন্দর সুন্দর গাড়ি হাঁকান উঁচু উঁচু বিল্ডিং এ থাকেন বহু মানুষ চালান ভালো কাপড় চোপড় দেশ বিদেশ ধরেন টিভিতে ভাষণ দেন সেমিনারে উন্নত বক্তব্য দেন কিন্তু আপনি এবং আপনার এই কারবার পায়ের নিচের জিনিস উপরের জিনিস না আপনার বিল্ডিং যত উঁচা হোক আপনার পয়সা যত উঁচু হোক যত উঁচু উঁচু জায়গায় আপনি ভাষণ দেন না কেন আপনার স্থান পায়ের নিচে কারণ আপনি সুদী কারবার করেন আপনি তো ভালো সুদী কারবার করেন কিন্তু আপনার উপাধি যখন ডাক দেব উপাধি কি সুক্ষর সাহেব অমক সুক্ষর সাহেব এখন ভাষণ দিবেন তখন আপনি মুখটা কুচকাবেন যাই হোক সুক্ষর বললো আমাকে যদি বলা হয় অমক ব্যবসায়ী অমক নেতা অমক মন্ত্রী অমক বিচারপতি অমক তমক তাহলে আপনার বিরক্তি নাই কিন্তু যখনই বলেন যে অমর সর্বশ্রেষ্ঠ সুৎখর সাহেব এখন বক্তব্য পেশ করবেন তখন আপনি কি করবেন তখন আপনি এসছি এত বড় জঘন্য কাজটা জঘন্য উপাধিটা আমার দিল যা একসময় হয়তো আপনি পিছন দিকতে পলে আত্মরক্ষা করবেন কারণ এটা খারাপ জিনিস যত বড় উন্নত মানের জেনাকারী হোক না কেন তার যদি বলা হয় অমক জেনাকারী এখন আপনাদের সামনে ভাষণ দিবেন হবে বিল ক্লিনটন তো এ ব্যাপারে অনেক আমেরিকার প্রেসিডেন্ট এ ব্যাপারে খুব অগ্রসর কিন্তু বিল ক্লিন্টনের পরিচয়ের সময় যে কেউ যদি বলে বহু জেনাকারী আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এখন ভাষণ দেবেন উনি হয়তো খুশি হবেন না বিষয়গুলা নৈতিকভাবে চারিত্রিকভাবেই খারাপ জিনিস এগুলো উল্লেখ করা কেউ পছন্দ করে না সম্মানিত উপস্থিতি নবী সাল্লাল্লাহু পায়ের নিচে দাপন করেছেন বন্ধ করুন কিভাবে নিজের থেকে বন্ধ করা শুরু করতে হবে এই জন্য কবিতা এসে আপনি আচুরি ধর্ম শিখাও পরে নিজে আগে ধর্মের আচরণ করো তারপর অন্যকে শিখাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রিবান আদাও রিবানা রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সর্বপ্রথম যে সুদ আমি মৌকুব করে দিলাম সেটা হলো আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি সুদি কারবার করতেন আমার আপন চাচা তার কাছে তিনি যতজনের কাছে সুদের পয়সা পাওনা আছে তার সব আমি তার পক্ষ থেকে মৌকুব করে দিলাম তার সুদ আর পরিশোধ করতে হবে না বাকিটুকু আমি বললাম না সরকারের উচিত যত সুদে কারবারের মাধ্যমে জমা হয়েছে মানুষের বিপদ আপদে গ্রামের গরিব দুঃখী গ্রামের কৃষক কিংবা পোলট্রি ফার্মের মালিক যারা যে কোনোভাবে একটা ঘটতর করার জন্য লোভের মাধ্যমে যারা সুদে পড়েছে আজকের এই করোনা ভাইরাসের এই বিপজ্জনক দিনে আজকের বাজেটে আশা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এই প্রান্তিক আয়ের সাধারণ কৃষক মজুর ছোট ছোট ব্যবসায়ীরা যারা একটু কাপড় চোপড় বিক্রি করে ঈদের ঈদের মধ্যে তারা প্রান্তিক প্রান্তিক উৎপাদনকারী ছোটখাটো ব্যবসায়ী তারা অনেক বিপদে পড়ে গেছে আজকের এই বাজেটে আশা করেছিলাম কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র পোলট্রি ফার্ম যারা তারা নির্দ্বিধায় তাদের সুদ থেকে মাপ পেয়ে যাবেন নবী সাল্লাম যেভাবে ঘোষণা করেছিলেন সরকার হয়তো এই বাজেটের মধ্যে তাদের সবাইকে বলে দেবেন আপনাদের আর সুদ পরিশোধ করতে হবে না বড় গুলাম নিয়ে আমি কথা বলছি না আন্তর্জাতিক ব্যাপার এই সকল ব্যাপারে হুট করে একটা কিছু বলে ফেলা যায় না হিসাব করে বলতে হয় নিচের থেকে শুরু করতে পারতেন যেহেতু বিরাট বাজেট তা হয়নি বরঞ্চ প্রণোদনা দিয়েছেন ছয় মাসের জন্য স্থগিত করেছেন চার মাসের জন্য স্থগিত করেছেন ওটা এরকম হয়েছে যে মাছের গলায় বসি বাজায় আর একবার রশি ঢিল দিচ্ছেন আবার টানছেন কিন্তু বসি খুলে নেই হয়তো আধা ঘন্টা খেলাধুলা করে আবার ঠিকই উপরে টানটা তুলবেন কৃষকেরা এবং থেকে ব্যবসায়ী যারা কাপড় চোপড়ের ব্যবসা করেন তাদের গলায় বসছি লাগিয়েছেন ঠিকই একটু খেলাধুলা করার সুযোগ দিচ্ছেন কয়েক মাসের জন্য আবার ঠিকই গলায় টেনে আবার উপরে তুলে তাদেরকে অত্যাচার করবেন এটা ঘোষণাটা আসা দরকার ছিল বিরাট বাজেটের তেমন কোনো ক্ষয়ক্ষতি হতো না সরকারের কাছে আমাদের আন্তরিক কামনা যে এখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করি জাতিকে মুক্তি দিন এবং দেশকে মুক্তি দিন মানুষকে আর সুদের জালে ফেলবেন না এটা দুনিয়াতে হারাম আখেরাতে হারাম এটা বর্বরতা এটা একটা খারাপ কাজ এটা একটা খুবই জঘন্যতম কাজ এখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করে দোয়া কবুল হয় না হারাম মালের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন পথিক সাহেব বুখারীর হাদিস যাচ্ছে রাস্তা দিয়ে রতন কাদামা আর তুই বা ধুলিমলিন আশআসা রাসুহু মাথা উস্কু খুস্কু হয়ে গেছে পোশাক পরিচ্ছদ মলিন হয়ে গেছে এমত অবস্থায় দুই হাত আকাশের দিকে তুলে বলছে ইয়া রব্বে ইয়া রব্বে হে রব হে রব বলে কান্নাকাটি করছে আল্লাহ বলেন মাতামুকা হারাম মালবাসুকা হারাম হে আল্লাহ তোমার পোশাক হারাম তোমার খাদ্য হারাম তোমার সোয়ারি হারাম এমন অবস্থায় তুমি হাত তুলে বলছো ইয়া রব্বে ইয়া আন্নাই ইস্তাজাবুল্লাহ কোথা থেকে তোমার দোয়া কবুল হবে বিশাল কোটি কোটি সুদ এইভাবে খেয়ে এভাবে ব্যবসা করে অত্যাচার করে মানুষকে গায়ে ফেলে গে যদি আপনি বিশ লক্ষ পঁচিশ লক্ষ মানে বিশ কোটি মানুষ নিয়েও মোনাজাত করেন আন্নাই ইস্তাজাব কোথাতে কবুল হবে ভুল আমাদের হয়ে যায় সমস্যায় আমরাও পড়ে যাই দায়ও পড়ে যাই আল্লাহ নবী বলেছেন যে এমন এক যুগ আসবে আখের জমানে সবাই কেউ সুদ রাত্রে বাঁচতে পারবে না সাহাবিরা বললেন যে কেউ পারবে না তার মানে সবাই সুদ খাবে আল্লাহ নবী বললেন ইচ্ছা করে খাবে না না আল্লাহ সামাজিক পরিস্থিতি এমন হয়ে যাবে যে অত্যন্ত দিনদার পরহেজগার আল্লাহ মানুষটাকে সুদ ধরে নেবে কোনো না সুদ নিজেই যায় তাকে স্পর্শ করবে আল্লাহ মাফ করে দেন আমাদেরকে কোথায় বাঁচতে পারছে কোথায় চলতে পারছে সুদের মাধ্যমে কারবার করবেন আপনি অনেক কিছু মৌকুব মাপ আর সুদবিহীন কারবার করবেন আপনাকে আইসা ধরবে কলায় টিভি ধরবে এই পয়সা পাইলা কই ওই পয়সা পাইলা কই আমার মতো মসজিদিন চুরিও করে না ডাকাতেও করে না মোয়াজ্জিন চুরিও করে না ডাকাতেও করে না মাদ্রাসায় কোন মুহাদ্দিস সাহেব সাধারণ চুরি ডাকাতি করে তার কোনো সুযোগ নেই প্রাইমারি স্কুলের একজন দিনদার শিক্ষক তার হারাম খাওয়ার কোন পথ নেই হয়তো বা দীর্ঘদিন কষ্ট করে একটা জমি কিনেছে একটা কিছু করেছে ওখানেই যেই উপস্থিত হবে আপনার হোয়াইট মানি কই আপনি পয়সা পাইলেন কই যদি বলেন যে সুদ নিয়েছি মার হাবা খুব ভালো কাজ করেছেন কিভাবে আটকে দেন আপনারা জানেন সারা পৃথিবীতে কিভাবে বর্বর সুদের অত্যাচারের মধ্যে ফেলে দিয়েছেন তা আপনারা বোঝেন একটু চিন্তা করে এইভাবে আবার কালো পয়সা সাদা করার সুযোগ করে দিয়েছেন কিসের কালো পয়সা কিসের সাদা পয়সা সব সুযোগ করে দিয়েছেন আবার একবার কালো পয়সা হারাম হয়ে যায় আবার কালো পয়সা হালাল হয়ে যায় মূল নীতিটা কি হালাল এবং হারাম হওয়া আমি আর কথা বাড়াচ্ছি না শুধু এইটুকু বলে দিচ্ছি আল্লাহ নবীর একটা হাদিস শুনে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ নবী বলেন সাহিউল বুখারীর হাদিস আল হালাল বাইয়িনুল্লাহ ওয়াল হারাম বাইয়িন হালাল পরিষ্কারভাবে বিবৃত রয়েছে কোরআন এবং হাদিসে ওয়াল হারাম ও বাইয়িনুল হারাম পরিষ্কারভাবে কোরআন এবং হাদিসে ইসলামিক রাষ্ট্রীয় সামাজিক চর্চায় পরিচ্ছন্ন রয়েছে ওয়া বাইনাহুমা আল মুশতাবাহাত এই হালাল এবং হারামের মধ্যে কিছু দিক রয়েছে সন্দেহমূলক সন্দেহজনক স্পষ্ট বিবরণ আর বোঝা কঠিন শুধুমাত্র স্পেশাল বড় বড় আলেমরা ছাড়া সেগুলা বুঝবেন না এখন তো বড় বড় আলেম মেলা ইন্টারনেটে যে পণ্ডিত বাইরেছে বাপরে বাপরে ফেসবুকের পণ্ডিত অমক কাফের অমক খারেজি অমক রাফেজি অমক আহলেসির এই দোষ অমক সালাফির ওই দোষ ওই খাটি সালাফি না আমি তো বুঝবো না শুনি না অনেক জায়গাতে ফোন এসছে আমাদের ইংরেজি ইচ্ছিরে পাকা কিন্তু শয়তান পান প্রকাশ্যে গিবক করার ফেসবুকে গিবক করা একই কথা বেয়াদব কথাকার তুমি তো গিবত করছো ডক্টর জাকির নায়কের গিবত সালের মোনাজিদের গিবত অমুকের গিবত তমুকের গিবত আর ভাষা কি ধোলাই খেয়ে এসেছেন মুসলিউদ্দিন সাহেব আচ্ছা দেখো তো ধোলাই শব্দ আমি ইন্টারনেট বুঝি না আমি ফেসবুক বুঝি না তুমি একটা ইস্টে পাকা একটা বাজে ছেলে তুমি কিছু কিছু উল্টাও পাল্টাও তুমি ফেসবুক মধ্যে এত কথা বলো কেন ফেসবুকে বলা আর ফতোয়া দেওয়া যে একই কথা তোমার সে আক্কেল বুদ্ধি আছে তোমার সে কমন সেন্স আছে আমি অনুরোধ করব সারা পৃথিবীর সকল যুবকদেরকে সকল ছাত্রদেরকে যারা এই সকল লাড়াচাড়া করো তোমরা পেশাব পায়খানা কৃমি লাড়াচাড়া করছো তোমাদের এগুলা বলার অধিকার নেই যাদের সেই অধিকার আছে তাদের সেই জ্ঞান আছে তারা ওইভাবে বলবে যারা মুখে সরাসরি বিপদ করা যে কথা ইন্টারনেটে ফেসবুকে বিপদ করা ওই একই কথা তোমার সেই কমন সেন্স আজকাল বুদ্ধিটুকু নেই এত বাজে কথা এত কর্কশ কথা এত রুক্ষ কথা এত বেহুদা কথা এমন আক্রমণাত্মক কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে বেয়াদত্ত রাখার সংযত হও হ্যাঁ আলোচনা করতে পারো পর্যালোচনা করতে পারো দৃষ্টি আকর্ষণ করতে পারো এবং প্রশ্ন করতে পারো জানতে পারো তোমার কিছু জ্ঞান থাকলে আদবের সাথে সংযোগ করতে পারো কিন্তু অমুক এই অমুক এই হয়েছে এই হয়েছে হোয়াট ইজ দিস ইউ তোমার অথরিটি কি তাদের সারা পৃথিবীর ফেসবুক এবং ইন্টারনেট যারা চালাও তাদের কাছে সুস্পষ্ট হয়ে বলে দিলাম এই কুকর্ম তোমরা করে বেড়াবে না খারাপ ভাষা কোথাও ব্যবহার করবে না এগুলা কে বাইনা হওয়া মুস্তাবাহাত মুস্তাবাহাত ছোটখাটো আলেমের কাম না অনেক সূক্ষাতে সূক্ষ্ম ব্যাপার এই জন্য তোমরা কি করবে এগুলার থেকে ইচ্ছা করেই বিরত থাকবে যেখানে হারামের এবং সন্দেহজনক সামান্য কিছু অবকাশ থাকবে সেখানে ঢুকবে না আল্লাহ নবী আরো সতর্ক করে দিয়ে বলেন এত হবে কি মানুষের মাল মানুষের ধন মানুষের আমল মানুষের সম্মান সুরক্ষিত থাকবে অস্পষ্ট বিষয়ের মধ্যে ঢুকবে না কেননা লেকুল্লের মালিকিন হেমা বিভিন্ন ভাষা রয়েছে দুই ভাষা রয়েছে প্রত্যেক রাজার সীমান্ত রয়েছে সীমান্তে গেলে অপরের সীমান্তে ঢুকে পড়ে তোমরা হয়তো ভুল করে দেবে হয় গুলি খাবে নাহলে অ্যারেস্ট হবে নাহলে অন্যের হক অন্যের দেশের অধিকার নষ্ট করবে এটা বিরাট অধ্যায় বলছিলেন আবার রাখালের উদাহরণ দিয়েছেন গরু ছাগল নিয়ে অন্যের ক্ষেতের কাছে যেও না দূরে থাকো কেন ফট করে তোমার গরু ছাগল অন্যের খেতে একটা থাপড়া দেখতেছে খেয়ে ফেলবে তুমি দায়ে পড়বে কাজে তোমার সীমানা আইল বাতলের ঠিক আছে কিন্তু গরু ছাগল একটু দূরে রাখো কেন কাছে গেলেই অন্য তোমার হয় পাড়া দেবে না একটা খেয়ে ফেলবে আদিশ্য হেলবে ফারিবে সম্মানিত উপস্থিতি সন্দেহজনক বিষয় থেকে যদি দূরে থাকতে হয় হালাল এবং হারামের ক্ষেত্রে ডাইরেক্ট হারামের মধ্যে যারা ঢুকেন তাদের অবস্থা কি একদিনই পরিবর্তন করা সম্ভবপর নয় সারা পৃথিবীর কাছে আমাদের এই বার্তা আপনার সচেতন হন শিক্ষিত হন প্রচার করেন কথাবার্তা বলেন ইনশাআল্লাহ ভালো মন্দ দিকগুলো তুলে ধরুন আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ যখন তৌফিক দেবে সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থান পরিবর্তন অবশ্যই আল্লাহ সম্ভব আল্লাহ আমাদের তৌফিক দান করে اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شقق شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى اعلى واولى وعز واجل واتم واهم واكبر